আসবে আবার ওমর তারি আসবে আবার মোসা খালিদ আসবে আবার ওমর তারি আসবে আবার মোসা খালিদ আসবে আবার ওমর তারি আসবে আবার মোসা খালিদ কাটবে শঙ্কার এই কালো রাত কাটবে শঙ্কা এই কালো রাত জাগরণে জনতার ভাঙবে আসবে আবার মোর তারে আসবে আবার মুসা খালি আসবে আবার মোর তারে আসবে আবার মুসা খালি না এই দিন থাকবে না বুঝ নারী শিশু কাঁদবে না যাতনার এই দিন থাকবে না বুঝ নারী শিশু কাঁদবে না সোনালি সুদিন জানি আসবে ঠিক আসবে আবার মোর তারে আসবে আবার মুসা খালি আসবে আবার মোর তারিখ আসবে আবার মুসা খালি কাশ্মীর আফগান সবে হুশিয়ার জাগতে হবে শোধ নিতে আবার কাশ্মীর আফগান সবে হুশিয়ার জাগতে হবে শোধ নিতে আবার ঘুরিয়ে দিতে হবে মার্কিন কিনবি আসবে আবার মোর তারিখ আসবে আবার মুসা খালি আসবে আবার মোর তারি আসবে আবার মুসা খালি বঞ্চিত মুসলিম বীর জনতা ওঠো আবার জেগে নব ভারতা বঞ্চিত মুসলিম বীর জনতা ওঠো আবার জেগে নব ভারতা সোনালি দিনের তুমি হও মুজাহিদ আসবে আবার মোর তারিখ আসবে আবার মুসা খালিদ আসবে আবার মোর তারিখ আসবে আবার মুসা খালিদ কাটবে শঙ্কার এই কালোরা কাটবে শঙ্কার এই কালোরা জাগরণ জনতার ভাঙবে নি আসবে আবার মোর তারিখ আসবে আবার মুসা খালিদ अश्बे अबार उमर तारीख अश्बे अबार मुसा खालिद अश्बे अबार उमर तारीख अश्बे अबार मुसा खालिद